আবু তল্হা রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না